আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন তোমরা আল্লাহর নিকট তার অনুগ্রহ প্রার্থনা করে দোয়া করো কেননা এ মোরগ ফেরেশতাদের দেখে আর যখন গাধার আওয়াজ শুনবে তখন শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাইবে কেননা এ গাধাটি শয়তান দেখেছে